টিভি বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা রিয়াদুস সালেহিন থেকে নিয়মিত আলোচনা শুনে আসছি আজকের যে আলোচনার বিষয় সেটা হলো জুলুম এবং অন্যায়ের যে ভয়াবহতা এবং যে ক্ষতি এ বিষয়ে আমরা বেশ কিছু আয়াত এবং রসুল সাহসলামের বাণী আমরা শ্রবণ করেছি আজকে যে হাদিস থেকে আলোচনা শুরু হবে সেই হাদিসটি হলো এই ওয়ান আবি হুরাই রতরদি আল্লাহ আন আন্না রসুল আল্লাহ সাল্লা সাল্লাম কল আতাদরুনা মানিল মুফলিস আবু হুরারা রাজা আল্লাহ তালাম তিনি বলেন রসুল সাহসালাম বলেছেন আতাদরুনা মানিল মুফলিস তোমরা কে জানো গরিবকে মিসকিনকে কলু সাহাব ইকরাম বললেন আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামালাহু আলা মাতা গরিব এবং মিসকিন বলতে আমরা তাকে মনে করি যার কাছে কোনো টাকা নেই কোনো দিরহাম নেই কোনো জিনিসপত্র নেই তাকে আমরা মুফলিস বলে মনে করি ফাকালা তো আল্লাহ নবী বললেন ইন্নাল মুফলিস আমিন উম্মাতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ও যাকাতিন শুনে রাখো আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তিকে মিসকিন বলে আখ্যায়িত করা হবে যে ব্যক্তি কেয়ামতের দিন আসবে তার সলাত নিয়ে ও সিয়াম এবং সিয়াম নিয়ে ও জাকাতিন এবং জাকাত নিয়ে আসবে ওয়াতি ওকদ শতমা হাদা কিন্তু সে আসবে এমন অবস্থায় যে অমুক ব্যক্তিকে সে গালি দিয়েছে অমুককে মিথ্যা অপবাদ দিয়েছে ও আকালা মাল আহাদা অমুকের মাল খেয়েছে ও দাম দামাহাদা অমুকের রক্ত প্রবাহিত করেছে ও দরাবাহাদা অমুককে মেরেছে হাসানাতিহি তো এগুলি কাজের বদলা তাকে তার নেকি থেকে দেওয়া হবে ওয়াহাদ আমিন হাসানাতিহি এবং একেও তার নেকি থেকে দেওয়া হবে ওকেও তার নেকি থেকে দেওয়া হবে ফাইন ফানিয়াত হাসানাতুহু কবলা মা আলাইহি যখন তার পাওনাদাওদের পাওনাদারদের পাওনা যদি তার নেকি দ্বারা পরিপূর্ণ না হয় উখিদা মিন খতায়াহুম ফাতুরি হাত আলাইহি তাদের কাছ থেকে পাওনাদারদের কাছ থেকে গুনাহগুলি নিয়ে এই যে ব্যক্তি আত্মসাত করেছে যে ব্যক্তি জুলুম করেছে মানুষের উপর এই ব্যক্তির ঘাড়ে রাখা হবে সুম্মা তুরি হাফিন নার এরপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সম্মানিত শ্রোতাও দর্শক মণ্ডলী আমরা জানতে পারলাম যে আসলে দুনিয়ার গুরবত দুনিয়ার মিসকিনি এটা বড় কথা নয় কিন্তু শরীয়তের পরিভাষায় ওই ব্যক্তিকে বড় অসহায় বড় গরিব বড় মিসকিন বলা হয়েছে যে দুনিয়ায় সলাত আদায় করবে জাকাতও দিবে শ্যামও পালন করবে কিন্তু সে দুনিয়ায় যদি কারো কোনো অন্যায় করে থাকে কারো উপরে কাউকে মেরে থাকে কারো গিবত করে থাকে কারো কিছু আত্মসাত করে থাকে তাহলে কেয়ামতের দিন সেগুলি তাকে অবশ্যই এই জুলুমের বদলা তাকে দেওয়া হবে তার কাছে সেই দিন কোনো টাকা দিয়ে এগুলি পরিশোধ করা হবে না বরং তার নেকি থেকে পরিশোধ করা হবে নেকি যদি শেষ হয়ে যায় তাহলে তাকে অতিরিক্ত গুণা অন্যদের গুণা তার ঘাড়ে দিয়ে তার এই ঋণটাকে পরিশোধ করে দেওয়া হবে ওয়ান উম্মে সালামা তারদি আল্লাহ আনহা আন্না রসুল আল্লাহ সাল্লাম কল ইন্নামা আনা বাশারুন ওয়া ইন্নাকুম তাখতাসিমুনা ইলাই ولعل بعضكم أن يكون ألحن بحجته من بعض فأقضي له بنحو ما أسمع فمن قضيت له بحق أخيه فإنما أقطع له قطعة من النار متفق عليه আবু সালমা রাজি আল্লাহ তালানহু তিনি বলেন রসুলাম বলেছেন ইন্নামা আনা বাসারুন নিশ্চয় আমি একজন মানুষ ওয়া ইন্নাকুম ইলাই আর তোমরা তোমাদের ঝগড়া বিবাদ নিয়ে আমার কাছে বিচারের জন্য তোমরা আসো ওয়ালা আল্লা বাদাকুম আইয়াকুন আলহানাবি হজ্জাতিহি মিন বাদ হতে পারে তোমাদের মধ্যে কেউ অপর পক্ষের তুলনায় দলিল প্রমাণ উপস্থাপনের ক্ষেত্রে অধিক বেশি পারদর্শী তার উপস্থাপনা এত সুন্দর বুঝানার ক্যাপাসিটি এত ভালো যে সে অন্যায় করার পরেও উপস্থাপনা সুন্দর করে সে যেন তার প্রতিপক্ষকে তাকেই দায়ী বলে আখ্যায়িত করেছে আর আমি যেহেতু মানুষ সেহেতু তোমরা আমাকে যেভাবে শোনাবে তোমাদের শোনার উপর আমি সেভাবে সিদ্ধান্ত দিব ফামান তুলাহু বিহাক্কি আখিহি শুনে রাখো আমি যদি কারো সম্পর্কে ফায়সলা দিই এবং সেই ফায়সলায় যদি তোমার অন্য কোনো ভাইয়ের হক যদি তুমি আত্মসাত করে থাকো তাহলে মনে রাখবে আমি তোমার জন্য জাহান নামের একটি আগুনের টুকরা সিদ্ধান্ত আমি তোমার জন্য করে দিলাম অর্থাৎ কোনো ব্যক্তি যদি অন্যায় জুলুম করার পরেও সে তার পারদর্শিকতার কারণে এবং তার বুদ্ধিমনের কারণে বা তার উপস্থাপনার কারণে যদি সে তার বিচারটাকে তার পক্ষে নিয়ে যায় যদি সে নিজেই জালিম তাহলে মনে রাখতে হবে যে এই বিচার আল্লাহ নবী সাল্লাম তার বাহ্যিক অবস্থা দেখে তার পক্ষে রায় দিয়েছে কিন্তু তাকে মনে করতে হবে যে তুমি তোমার ভাইয়ের হক অন্যায়ভাবে তোমার পক্ষে বিচার করে নিলে তবে এই বিচারটা তোমার পক্ষে কেমন হবে যেমন নাকি তুমি জাহান্নামের একটা আগুনের টুকরা তুমি তোমার পক্ষে নিয়ে নিলে وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لن يزال المؤمن في فسحة من دينه ما لم يصب دما حراما رواه البخاري ইবনে ওমর রাজি আল্লাহ তালা আনহুমা তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন যে মমিন তার দিনকে অতক্ষণ পর্যন্ত সে নিরাপদে রাখতে পারে যতক্ষণ পর্যন্ত সে কোনো হারাম রক্ত প্রবাহিত করে না কোনো হারাম রক্ত যতক্ষণ পর্যন্ত স্পর্শ করে না অতক্ষণ পর্যন্ত সে তার দিনকে হেফাজত করে ওয়ান খাউলা বিনতে আমির আনসারি ওয়াহিয়া ইমরাতু হামজাতি রাদিয়াল্লাহু আনহুমা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن رجالا يتخوضون في مال الله بغير حق فلهم النار يوم القيامة رواه البخاري خولة بنت عامر الأنصاري قالت তিনি বলেন সামিয়তু রাসুল আল্লাহ সাল্লাম ইয়াকুল আমি রসুল সাল্লামকে বলতে শুনেছি ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন নিশ্চয় মানুষেরা অবৈধভাবে খরচ করে ফালা ফালাহুমুন্নারুয়মাল কেয়ামা ওই ব্যক্তিদের জন্য হবে জাহান্নাম কেয়ামতের দিন ওই ব্যক্তিদের জন্য হবে জাহান্নাম কেয়ামতের দিন ইমাম বুখারি রহমতুল্লাহ হাদিসটি নিয়ে এসছেন সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা দীর্ঘক্ষণ এই জুলুম জুলুমের পরিণাম এ বিষয়ে আমরা আলোচনা শুনলাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে সকল ধরনের জুলুম থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন বাবু তাজিমি হরমাতিল মুসলিমিন ও বায়ানি হকুকিহিম ও শফকাত আলিহিম ও রাহমাতিহিম এখন যে অধ্যায় আমরা আলোচনা করব সেটি হলেই মুসলমানদের সম্মানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা বাবু তাজিমি হরমাতিল মুসলিমিন মুসলমানদের যে সম্মান আছে সম্মানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা ও বায়ানি হকুকিহিম এবং তাদের প্রতি অধিকার যেটা আছে এটা আদায় করা শফকাতে আলিহিম রাহমাতিহিম তাদের প্রতি দয়া এবং অনুগ্রহ করার বর্ণনা এই ভাবে এ বিষয়ে আল্লাহ তালা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 আল্লাহ তালা হত্যার বদলে হত্যা করা এটা শরীয়তে এটাকে কেসাজ বলা হয় এটা হুকুম তাকে করতে হবে কিন্তু আল্লাহ তালা বলছেন যে কোনো নফসের কেসাস নয় এমনি যদি কেউ অন্যায় করে কাউকে হত্যা করে আও ফাসাদ ফিল আর্দ অথবা জমিনে যদি কেউ ফাসাদ সৃষ্টি করে তাহলে ফাঁকা আন্নামা আন্না সামিয়া তাহলে সে যেন দুনিয়ার সকল মানুষকে যেন সে হত্যা করল ওমান আহ আর যে ব্যক্তি অন্য কাউকে বাঁচিয়ে দিবে অন্য কারো জীবনকে যদি কেউ বাঁচিয়ে দেয় ফাঁকা আন্নামা আহিয়ান্নাসা জামিয়া সে যেন দুনিয়ার সকল মানুষকে সে বাঁচিয়ে দিল সম্মানিত শ্রোতাও দর্শক মণ্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ তার বলে আমলে সালে আমলটা করতে আমলে সলে যা কোরআন এবং সন্না দ্বারা প্রমাণিত গোষ্ঠী পাথর কি তোমাদের জন্য রাসুল সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ ইমানের দিক নির্দেশ কি সবচেয়ে নিকৃষ্ট পথ হল শরীয়তের নামে নতুন কিছু সৃষ্টি করা কিভাবে আল্লাহকে রাজি করবেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ আমল করে কিভাবে পাবেন আল্লাহর সাক্ষাৎ জানতে হলে দেখুন আমলে সালে প্রতি রবিবার সন্ধ্যার পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ইসলামী সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট সুমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী শরিয়া অনুসরণের মধ্যে নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী শরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা পিস টিভি বাংলার পর্দায় عرفت الله ربي أشرق النور بقلبي ملأ البشر জানুন حياتي সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ার নীতিমালা প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় আর পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাতু ওসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমি আপনাদের সামনে মুসলমানদের সম্মানের ক্ষেত্রে এবং তাদের হক এবং তাদের প্রতি দয়া ও অনুগ্রহের ক্ষেত্রে যে অধ্যায় বেঁধেছেন ইমাম নবাবী রাহিমাহুল্লাহ সেখান থেকে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করছিলাম তো এ বিষয়ে একাধিক আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং তার তর্জমা করেছি উনি যে হাদিস নিয়েছেন এই অধ্যায়ে প্রথম হাদিসটি হলো এই ওয়ান আবি মুসার রদিয়াল্লাহ আনহু কল কল রসুল্লাহ সাল্লা সাল্লাম আল মুমিনুল মুমিনি কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাদুহু বাবা ওয়াশাব্বাকা বাইন আসাবিহি মুত্তাফাকুন আলী আবু মুসা আশাহারি রদি আল্লাহ তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন যে একজন মুমিন আর একজন মমিনের জন্য কেমন কাল বুনিয়ান একটি দেওয়ালের নেই ইয়াসুদ্দু বাদুহু বাবা যেরকম নাকি একটি দেওয়ালের এক অংশ আর এক অংশকে শক্তিশালী করে ঠিক মমিনের উদাহরণ বলেছেন যে মমিনেরও ঠিক সেই দেওয়ালের মতো হওয়া উচিত যে তারা সবাই এক ওয়াসাব্বাকা বাইনা আসা বেহি এবং উনি একসাথে দুই হাতের আঙ্গুলিকে একসাথে মিলে দেখাছেন যে এভাবে পরস্পর মুসলমান সবাই ভাই ভাই এবং সবাই এক একই শরীরে নেই যেমন নাকি একটি দেওয়ালে সেই দেওয়ালে যখন ইট রাখা হয় তখন একটার পর একটা ইট রেখে একটার পর একটা মিলিয়ে তারপর একটা শক্তিশালী দেওয়াল হয়ে যায় মুসলমানদের উচিত তারা এক হয়ে এই দেওয়ালের মতো যখন তারা এক হয়ে একত্রিত হতে পারবে তাহলে তাদের একটা বড় একটা শক্তি তাদের উপার্জন হবে ওয়ানহু কল কল রসুল্লাহ সাল্লা সাল্লাম মান মার রফি শেইন মিন মসাজিদিনা আউ আসওয়াকিনা মাহু নাবলুন ফাল ইউমসিক আউল ইয়াকবিদ আলা নিসালিহা বিকাফিহি আই ইউসিবা আহাদাম মিনাল মুসলিমিন মিনহা বিশাইন মুত্তাফাকুন আলাই আবু মুসা রাজি আল্লাহ থেকেই বর্ণিত রসুল সাহসালাম বলেছেন মান মাররাফি সেই ইমিন মসজিদিনা যে ব্যক্তি আমাদের মসজিদে অতিক্রম করবে এমন কোনো জিনিস নিয়ে অথবা আমাদের বাজারে যদি কোনো ব্যক্তি অতিক্রম করে মা আহু নাবুলুন এবং তার কাছে যদি কোনো ধারালো জিনিস থাকে কোনো তীর থাকে ফলে ইয়মসিক আউল ইয়াকবিদ আলা আলিহা তাহলে তার ধার অংশকে যেন সে হাতে হাতিলি দ্বারা তার সে ধারের অংশটুকু যেন সে তাকে ধরে রাখে আইসি বা আহাদাম মিনাল মুসলিমিনা মিনহা বিশাইন যেন সেই ধারের অংশ দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না পায় এবং কোনো মুসলমান যেন আঘাত প্রাপ্ত না হয় وعن النعمان بن بشير رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم مثل الجسد ইদাস্তাকা মিনহ অজুন তাদা আলহু সাইরুল জাসাদি বিসাহারি ওয়াল হুমা নোমান বিন বাসি রাজি আল্লাহ তিনি বলেন রসুল সাসলাম বলেছেন মমিনের উদাহরণ তার অপর মুসলমানকে মহব্বত করার ক্ষেত্রে তার প্রতি দয়া করার ক্ষেত্রে তাদের প্রতি সহানুভূতি করার ক্ষেত্রে মাসালুল জাসাদে একটি শরীরের নেই ইদাস্তাকা মিনহ অজবুন শরীরের কোনো এক অংশ যখন আঘাতপ্রাপ্ত হয়ে যায় তাদা আলহু সাইরুল জাসাদে তো সেই আঘাতে সমস্ত শরীর সেই আঘাতের ব্যথা এবং অনিদ্রা এটা তারা সে অনুভব করে এবং সে জ্বর অনিদ্রা এবং জ্বর সেটা অনুভব করে ঠিক তেমনই মুসলমানদের উদাহরণ এমনটাই হওয়া দরকার যে শরীরের এক অংশের ব্যথা আর অংশ অনুভব করে তাহলে মুসলমানদের সে মুসলমান দুনিয়ার যে কোনো প্রান্তে থাকুক না কেন কোথাও যদি মুসলমানে কোনো কষ্ট হয় কারো পায়ে যদি কাঁটা চুবে যায় তাহলে মনে করতে হবে সেটা যেন আমার গায়েই কাঁটাটি যেন চুবে গেল সেই কষ্টটি যেন আমারই কষ্ট এবং সেই কষ্ট দূর করার জন্য তাকে এই চেষ্টা করতে হবে وعن أبي هريرة رضي الله عنه قال قبل النبي صلى الله عليه وسلم الحسن بن علي رضي الله عنهما وعنده الأقرى بن حابس فقال الأقرى إن لي عشرة من الولد ما قبلت منهم أحدا আবু হরাজি আল্লাহ তিনি বলেন রসুল সাল্লাম কব্বাল আল হাসান বিন আলী উনি হাসান বিন আলীকে চুমু দিলেন ওয়াইন্দাহু আল আকরা বিন হাবেস তো ওনার কাছে আকরা বিন হাবেস সাহাবি উপস্থিত ছিলেন ফকাল আল আকরা তো আকরা বিন হাবেস বললেন ইন্নালি আশারাতাম মিনাল আমার কাছে দশটি সন্তান আছে মা কাব্বাল হু মাহাদান আমি কোনোদিন কাউকে চুমু দেনি ফা ইলাইহি রসুল্লাহ আল্লাহ নবী সাল্লাম তার দিকে তাকিয়ে দেখলেন ফকাল এবং বললেন মাল্লাম ইয়ারহাম লাহাম যে ব্যক্তি অন্যকে দয়া করে না তাকেও দয়া করা হবে না যে ব্যক্তি অন্যকে দয়া করে না অন্যের প্রতি রহম করে না তার প্রতিও রহম করা হবে না বুখারি মুসলিমের হাদিস সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী বাচ্চাদের মায়া করা মহব্বত করা এটা তো ফিতরাতান তাদেরকে করতেই হবে এবং তাদেরকে চুমো খাওয়া তাদের প্রতি সহানুভূতি দেখানো এটা কোনো অন্যায়ের কাজ নয় বরং এটাই শরীয়ত শরীয়ত এটা নির্দেশ দিয়েছে তো আকরা বিন হাবেস সে বলছে তার এতগুলি সন্তানকে কোনোদিন সে চুমু দেয় নাই তো আল্লাহ নবী সালাম বললেন যে না এটা ঠিক নয় বরং পরস্পর মহব্বত করতে হবে একে অপরের প্রতি দয়া থাকতে হবে ভালো ভালোবাসা থাকতে হবে পিতামাতা বাচ্চাদেরকে আদর করবে তাদেরকে সহানুভূতি দিবে তাদের প্রতি রহম করবে দয়া করবে এটাই হলো আসল তো বলছেন যে ব্যক্তি একজন মানুষ যদি অপরজনকে যদি দয়া করতে না পারে তাহলে কেয়ামতের দিন আল্লাহ তালা তাকেও দয়া করবেন না ওয়ান আয়েশা রাদি আল্লাহ আনহা قالت قدم ناس من الأعراب على رسول الله صلى الله عليه وسلم فقالوا أتقبلون صبيانكم فقال نعم قالوا ولكننا والله মা নুকাব্বিলু ফাকাল রাসূলুল্লাহ সাল্লাম আওয়া আমলিকু ইন কান আল্লাহু নাযা মিন কুলবিকুম রাহমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন কাদিমানা সুমিন আরব কিছু বেদুইন ব্যক্তি নবী সাহসালামের নিকটে উপস্থিত হলো ফকল এবং তারা বলল আতু কব্বিলুন আসিবিয়ানাকুম আপনারা কি আপনাদের সন্তানদেরকে চুমো দেন ফাকালা আল্লাহ নবী বললেন না হা কলু তারা বলল লাকিন্নাউল্লাহিমানুকাব্বিল কিন্তু আমরা তো বাচ্চাদেরকে চুমো দিই না আদর করি না ফকালা রসুল্লাহ আল্লাহ রসুল বললেন আওয়া আমলিক ইনকান আল্লাহ নাজামিন কলবিকুমুর রাহমা যদি তোমাদের অন্তর থেকে আল্লাহ তালা দয়া তুলে নেয় তাহলে আমার করার কি আছে বলো অর্থাৎ তোমাদের অন্তরও যদি এই সন্তান বিষয়ে যদি কোনো দয়াই না হয় কোনো ভালোবাসা তোমাদের অন্তরে না আসে তাদের প্রতি যদি তোমাদের কোনো সহানুভূতি না আসে তাহলে সেখানে আমার করার কি আছে কিন্তু আমি আমার সন্তানদেরকে চুমো দেই এবং তাদেরকে আদর করি ওয়ান জারির ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ আনহু কল কল রসুল্লাহ সাল্লাম মাল্লা ইয়ারহামিন নাস وسلم من لا يرحم الناس لا يرحمه الله জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি মানুষকে ভালোবাসে না মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করবেন না আল্লাহ তাকে রহম করবেন না বুখারী মুসলিমের হাদিস وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا صلى أحدكم للناس فليخفف فإن فيهم الضعيف والسقيم والكبير وإذا صلى أحدكم لنفسه মা তিনি বলেন রসুল বলেছেন যখন তোমাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি যখন মানুষদের ইমামতি করবে যখন তাদেরকে সলাচ আদায় করাবে ইমামতি করবে ফালিউ খাফিফ সে যেন তার সলাটটাকে ছোট করে দেয় হালকা করে নেয় কারণ তাদের মাঝে দুর্বল থাকতে পারে অসুস্থ ব্যক্তি থাকতে পারে বয়স্ক ব্যক্তি থাকতে পারে তবে শোনো ওয়াঈদা সাল্লা আহাদু কুমলি নাফসিহি যখন তোমাদের মধ্য থেকে কেউ নিজে যখন সলাত আদায় করবে ইউতউল মা শাহ তখন সে যত ইচ্ছা অত লম্বা করে নামাজ পড়ুক সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এটা হলো শরীয়ত আল্লাহ নবী সাল্লামের দয়া এবং মহাব্বত তার উন্মতির প্রতি যে উনি আমাদেরকে সব বিষয়ে পূর্ণ জ্ঞান আমাদেরকে দিয়েছেন সব বিষয়ে আমাদেরকে পরিপূর্ণ গাইড দিয়েছেন উনি বলছেন দেখো একজন ইমামের জন্য কর্তব্য হবে তারও চিন্তা করা দরকার এবং তার প্রতি দয়া করা দরকার যে আমার পিছনে হয়তো বয়স্ক লোক আছে বৃদ্ধ আছে তারা দাঁড়াতে কষ্ট হবে বিদায় সলাদটাকেও হালকা করার জন্য আল্লাহ নবী সাল্লাম নির্দেশ দিয়েছেন وعن عائشة رضي الله عنها قالت إن كان رسول الله صلى الله عليه وسلم لا يدع العمل وهو يحب أن يعمل به خشية أن يعمل به الناس فيفرض عليهم متفق عليه আয়সা আল্লাহ তালানহা বললেন যে রসুল আসলাম কখনো কোনো আমলকে ছেড়ে দিতেন যদিচ উনি সেই আমলটাকে করতে পছন্দ করতেন কিন্তু ওই আমলটা ছেড়ে দিয়েছেন এই ভয় করে যে এই আমল করা দেখে মানুষ হয়তো আমল করবে এরপরে আল্লাহ তালা তাদের উপর ফরজ না করে দেয় এই ভয়ে আল্লাহ নবী সাল্লাম আমল ছেড়ে দিতেন তাহলে আল্লাহ নবী সাল্লাম মানুষের প্রতি দয়া ভালোবাসা মহব্বত উনি ওনার কত বেশি ছিল যে উনি সবসময় অপরের চিন্তা করতেন যে তাদের যেন পরবর্তীতে কোনো কষ্ট না হয়ে যায় তো আল্লাহ নবী সালাম উনি যেরকম তারাবির সলাদ যেটা কেয়ামুল্লাইল তাহাজুদের সলাদ উনি তিন দিন মাত্র সাহাব ইকরামদেরকে নিয়ে জামাতের সাথে সলাদ আদায় করাইছেন এরপরে উনি যখন দেখলেন যে মানুষের আগ্রহ অধিক অধিক আগ্রহ নিয়ে তারা তারা সালাত আদায় করছে তো আল্লাহ সাল্লাম উনি ভয় পাচ্ছিলেন যে এদের অধিক আগ্রহ দেখে আল্লাহ ফরজ না করে দেয় বিধায় উনি পরবর্তীতে এই সলাৎ আদায় করা থেকে বিরত ছিলেন এ বিষয়ে আরেকটি হাদিস ওয়ান আবি কাতাল হারিস ইবনে রিবি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইলা সালাত উরিদু আন উতাউবিলা ফিহা আসমা বুকা আসবি সলাতি আন বুখারি আবু তিনি বলেন রসুল বলেছেন ইলা সলা আমি কখনো সলাতে দণ্ডায়মান হই সলাৎ কায়েম করি আন এবং সলাটটি আমি লম্বা করতে চাই কেরাত একটু লম্বা করতে চাই ফাসমাউ বুকা সবই ইতিমধ্যে আমি যখন কোনো বাচ্চার কান্নার আওয়াজ যখন আমি শুনতে পাই ফাআতা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 থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়